টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম ওসাহবিহি আজমাইন ওমং চবে আহম বি ইহসানিন ইলায়ুদ্দিন আম্মাবাদ প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ কিতাব উত্তাহিদ এর ধারাবাহিক দাস শোনার জন্য আজকে আমরা আরেকটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি যে অধ্যায়টিও আমরা বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সচরাচর আমাদের কথাবার্তা এর মধ্যে এ বিষয়টিও প্রকাশ হয়ে থাকে তাই এ বিষয়টি আমাদেরকে ভালোভাবে অবগত হতে হবে লেখক রহমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন পঁয়তাল্লিশতম অধ্যায় বাবু মনসব্বাহরা ফকাদ আদাল্লাহ অধ্যায় হলো যে ব্যক্তি যুগকে গালি দেবে সে যেন আল্লাহকে কষ্ট দেয় যে ব্যক্তি যুগকে গালি দেয় সে যেন আল্লাহকে কষ্ট দেয় বিষয়টি দর্শকবৃন্দকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা একটু মনোযোগ সহকারে বিষয়টিকে শোনার চেষ্টা করবেন কারণ আমরা আমাদের সমাজে চলতে ফিরতে কথাবার্তায় অনেক সময় আমরা এই অপরাধে লিপ্ত হই লেখক রাহেমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন যে ব্যক্তি যুগকে গালি দিবে সময়কে গালি দিবে সে যেন আল্লাহ সুবাহকে কষ্ট দেয় কিভাবে সেটা লেখক রাহেমহল্লা এখানে এ অধ্যায়ে তিনি একটি আয়াত নিয়ে এসেছেন এবং একটি সহি বুখারি থেকে ও সহি মুসলিম থেকে একটি হাদিস নিয়ে এসেছেন তো প্রথমে আমরা বলবো যুগকে সময়কে গালি দেওয়া সময়কে বা সময়কে সম্বোধন করে আমরা যে সমস্ত কথাবার্তা বলে থাকি সেগুলি সাধারণত তিনভাবে হতে পারে প্রথম হলো সাধারণ বিভিন্ন সময়ের যুগ বলতে উদ্দেশ্য হলো রাত দিন রাতের পর দিনের পর রাত আসছে রাতের পর দিন আসতেছে আবার যুগের মধ্যে সময়ের মধ্যে কোনোটা হলো শীতের মৌসুম কোনোটা হলো গ্রীষ্ম মৌসুম কোনোটা বর্ষা মৌসুম বিভিন্ন কখনো ঝড় তুফান এসে থাকে ইত্যাদি বিভিন্ন সবগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত তো প্রথমে তিন ভাগ করতে পারি আমরা প্রথম হলো কোনো ব্যক্তি কথাবার্তা বলতে গিয়ে তিনি সময়ের একটা অবস্থা তুলে ধরেন যেমন কোনো দিন যদি প্রচণ্ড তাপ থাকে রৌদ্র থাকে একটু বিরক্ত হয়ে আমরা ক্লান্ত হয়ে তখন বলি যে আজকে আজকের দিনটা খুবই গরম খুবই রৌদ্র অথবা কোনো দিন যদি প্রচণ্ড কুয়াশা শীত বাতাস তখনও সেদিন আবার বিরক্ত হয়ে আমরা বলি যে আজকে খুবই শীত কঠিন শীত চলছে এ ধরনের একটা ভাব প্রকাশ করে থাকি তো এ ধরনের ভাব প্রকাশ করা মানে আসল অবস্থাটাকে তুলে ধরা এটা কোনো অপরাধ নয় এতে কোনো সমস্যা নেই যদি বাস্তব অবস্থাটা যদি বলে থাকি যে আজকে প্রচণ্ড শীত বা আজকে প্রচণ্ড গরম বা আজকে প্রচণ্ড বৃষ্টি এ ধরনের যে ভাব সেটাতে কোনো অসুবিধা নেই এটা এক প্রথম এটা জায়জ রয়েছে এতে অসুবিধা নেই দ্বিতীয় পর্যায় হলো যখন এই ধরনের মনে করা হবে যে প্রচন্ড গরম চলতেছে অথবা প্রচন্ড ঠান্ডা চলতেছে বা বৃষ্টি চলতেছে এই অবস্থায় যদি আমরা সেই আবহাওয়াটাকে বা সেই সময়টাকে বা এই মাসটাতে উদাহরণস্বরূপ আমাদের বর্ষাকাল সাধারণত জ্যৈষ্ঠ আষাঢ় বা শ্রাবণ এই মাসগুলি শ্রাবণ ভাদ্র এই মাসগুলি হয়ে থাকে এক বছরের যদি শ্রাবণ মাসে প্রচণ্ড বৃষ্টি হয় আমরা এখন শ্রাবণ মাসকে গালি গ্লাস শুরু করে দিলাম যে কি শ্রাবণ মাস এবার এই বছরের মাসটা এত খারাপ গেল এই বছরের মাসটা এত একেবারে বৃষ্টি ছাড়া আর আমাদের কোনো রেহাই নাই এই ধরনের তখন আমরা মাসটাকে গালিগালাজ শুরু করে দিই মাসকে সময়টাকে বা কোনো মাসে শীতকালে এত শীত আসলো যে এই বছরের এই মাসটা এত কি খারাপ কুলক্ষণ মাস বা অমুক মাস দুনিয়ার শীত নিয়ে চলে এস যেন আমাদের একটা ভাব বা আমাদের একটা ধারণা যে মনে হচ্ছে যেন এই সময়টাই আমাদেরকে শীতগুলি বেশি করে নিয়ে আসতেছে আবার এই সময়টাই আমাদেরকে গরমটা বেশি করে নিয়ে আসতেছে বা বৃষ্টিটা আমাদের কাছে সময়টাই যেন বেশি করে নিয়ে আসতেছে এভাবে আমরা সেই সময়টাকে তখন গালিগালাজ করতে শুরু করি বিশেষ করে আমাদের গ্রামগঞ্জের মা বোনেরা তো একেবারে আবার বলার অপেক্ষায় রাখে না কত রকমের ভাষা ব্যবহার করে সময়কে দিনকে বা ইত্যাদিকে মাসকে গালি ক্লাস করে থাকে এখানে যদি এই বিশ্বাস হয় যে এই সময়টাই যেন এই বৃষ্টি নিয়ে আসতেছে এই সময়টাই যেন এই শীত নিয়ে আসতেছে এই সময়টাই যেন এই যুগটাই যেন গরম নিয়ে আসতেছে বলে আমরা যদি যুগকে গালি দেই এবং মনে করি এটা তাহলে এটা দুই দিক দিয়ে অপরাধ এক অপরাধ হলো সময়টাকে যদি আমরা মনে করি যে সময়টাই যেন নিয়ে আসতেছে শীত সময়টাই যেন আবির্ভাব ঘটাচ্ছে গ্রীষ্মের বা বর্ষার ইত্যাদি তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে একটা শেরক হবে শের কি যে আসলে এই সময়ের তো কিছুই নেই আল্লাহ রাবুল্লাহ আলমিন হলেন সময়ের পরিচালক তিনি হলেন মৌসুমের পরিচালক আল্লাহ রাবুল্লাহ আলমিন যেভাবে যেই মৌসুমটাকে পরিচালনা করছেন সেভাবেই সেই মৌসুমটা পরিচালিত হচ্ছে সময়ের কিছুই নিজস্ব কিছুই নেই মাসের বা বৎসরের বা দিনের কোনো নিজস্ব কিছুই নেই আল্লাহ রাবুল্লাহ আলমিন সেটাকে পরিচালনা করছেন যখন আমরা মনে করব যে এই সময়টারই একটা হাত রয়েছে এটারই একটা ক্ষমতা রয়েছে এটাই কি করতেছে আমাদের কাছে শীত নিয়ে আসতেছে বা গরম নিয়ে আসতেছে তখন এটা যেন আল্লাহ সুবাহ আল্লাহর কাছে তার সমপর্যায়ে আমরা এটাকে দাঁড় করে ফেললাম এদিক থেকে আল্লাহর সমান মনে করাতে যে এটা একটা আল্লাহ যেমন কর্তা এটাও একটা কর্তা সেই হিসাবে এটা একটা শির্ক হবে দ্বিতীয় অপরাধ হলো যখন এইভাবে সময়টাকে গালি দিচ্ছি আসলে সময়ের তো কিছুই নেই সময়ের পরিচালক হলেন আল্লাহ সুবাহ তাই সময়টাকে গালি দেওয়া মানেই হলো আল্লাহ সুবাহান গালি দেওয়া এ হলো দ্বিতীয় অবস্থা তৃতীয় অবস্থা হলো সময়টাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মৌসুম যখন হয় এই মৌসুমটাকে বা এই সময়টাকে আমরা মনে করি না যে এই এগুলির আবির্ভাব ঘটাচ্ছে এটা মনে করি না কিন্তু আমরা এমনি মনে করছি যে আল্লাহর পক্ষ থেকে এগুলি আসছে কিন্তু রাগের ঠেলায় নিজেকে থামাতে না পারে আমরা গালিগালাজ শুরু করে দিই এই মাসটা বড় খারাপ মাস এই মাসটা বড় একেবারে অসহ্যের মাস দুনিয়ার গরম চলে আসছে এই মাসে দুনিয়ার ঠান্ডা চলে আসছে এই মাসে এই বলে আমরা সময়টাকে গালিগালাজ শুরু করি কিন্তু মনে করি না যে সময়টাই নিজে এগুলি আবির্ভাব ঘটাচ্ছে এটা মনে করি না মনে করি আল্লাহ ঘটাচ্ছেন তাহলে এটা হলো এই পর্যায়ে এটাকে শেরক হবে না তবে এটা হারাম এজন্য হারাম যেহেতু গালি দেওয়া হচ্ছে যিনি সময়ের পরিচালক তাকে কষ্ট দেওয়া হচ্ছে আল্লাহ সুবহান হুয়া তালা প্রিয় বন্ধু আসুন তাহলে এই সময়টাকে যে সমস্ত আমরা কথা বলে থাকি সময়কে কেন্দ্র করে যুগকে কেন্দ্র করে সেগুলি এই তিনভাবে হয় প্রথমটি সেটি বৈধ অর্থাৎ সময়ের অবস্থাটা যদি আমরা তুলে ধরি সেখানে কোনো গালিগালাজ নয় কিছু নয় দোষারূপ নয় যে আজকের দিনটি খুব গরম গেল বা আজকের দিনটি বা এই মাসটি খুব ঠান্ডা গেল বা এই মাসে খুব বর্ষা গেল সময়ের একটা চিত্র তুলে ধরলাম এটাতে কোনো অসুবিধা নেই দ্বিতীয় পর্যায় হলো যদি হয় যে মনে করে থাকি যে এই সময়টাই যেন এই ঠান্ডা নিয়ে আসতেছে এই সময়টাই যেন এই গরম তৈরি করতেছে এটাই যেন এটার উদ্ভাবক এটাই যেন এটার আবিষ্কারক বলে আমরা সেটাকে আবার গ্লাস করি তাহলে সেটি অবশ্যই শেরক হবে এবং সেটি হারাম হবে যে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে গালি দেওয়া হচ্ছে তৃতীয় হলো যদি মনে করা হয় না যে এগুলি সময়টাই এগুলির উদ্ভাবক এটা মনে করছি না কিন্তু বিরক্ত হয়ে সময়কে গালিগালাজ শুরু করে দিচ্ছি তাহলে এটি শেরক নয় তবে এটি হবে হারাম যেহেতু আল্লাহ রবুল্লা আলমকে এর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 করছিলাম বিষয়টি ছিল সময় বা যুগকে মানুষ গালিগালাজ দিয়ে গালিগালাজ করে কি অপরাধে লিপ্ত হয় না হয় সে সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আমরা আলোচনা করছিলাম একটি অধ্যায় বেঁধে যে অধ্যায়টি বেঁধেছেন লেখক রাহিমাহুল্লাহ তা হলো যারা সময়কে গালি দেয় তারা যেন প্রকৃতপক্ষে আল্লাহ আল্লাহকে কষ্ট দেয় এরপরে আমরা এটিকে আলোচনা করলাম তার ভাগ তিনটি অবস্থা হতে পারে একটি সাধারণ অবস্থা যেটিতে অসুবিধা নেই দ্বিতীয় হলো যদি সময়কেই শীত গ্রীষ্ম এর আবির্ভাবক বা এর স্রষ্টা মনে করা হয় এবং গালি দেওয়া হয় তাহলে এখানে শেরকেও লিপ্ত হয় মানুষ এবং একটি হারাম কাজেই লিপ্ত হয় তৃতীয় হলো কেউ যদি সময়কে কোনো আবির্ভাবক বা উদ্ভাবক বলে না কিন্তু সময়কে গালিগালাজ শুধু করে তাহলে এতে সে হারাম কাজে লিপ্ত হয় কারণ আল্লাহ সুবাহ তালাকে সে গালি দেয় প্রকৃতপক্ষে লেখক রাহমাহল্লা এক্ষেত্রে তিনি একটি আয়াত নিয়ে এসেছেন এবং একটি হাদিস নিয়ে এসেছেন আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওকালু মাহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা ইল্লা দাহার ওয়ামা আলাহুম আল্লাহ এর চব্বিশ নম্বর আয়াতে বলছেন এক শ্রেণীর মানুষ যাদেরকে আরবি ভাষায় বলা হয় দাহরিউন অর্থাৎ এরা যুগকেই সময়টাকেই মনে করে এই যুগটাই মানুষের জন্ম দিচ্ছে যুগটাই মানুষের মৃত্যু ঘটাচ্ছে এরা জন্ম মৃত্যুর মালিক আল্লাহ সুবাহানা হুয়া তালা অর্থাৎ হায়াত মৌতের মালিক আল্লাহ সুবাহ এটা তারা বিশ্বাস করে না তারা আল্লাহতে বিশ্বাসী নয় তারা মনে করে যে এটা হলো একটা সাধারণ নিয়ম যুগের পরিবর্তনে এক শ্রেণীর জন্ম হচ্ছে আবির্ভাব ঘটতেছে আরেক শ্রেণীর বিদায় হয়ে যাচ্ছে এই জন্ম হওয়া আর বিদায় নেওয়ার কর্তা জন্ম দেওয়ার আর বিদায় দেওয়ার কর্তা হলেন সেটা হলো যুগ সময় এই সময়ের আবর্তনেই কারো আগমন ঘটছে কারো বিদায় হয়ে যাচ্ছে আল্লাহ রাবুল আলমিন তাদের কথা বলছেন কালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামু ওয়া তারা বলছে আসলে কিছুই তো না শুধু এই আমার পার্থিব জীবনটাই হলো আমাদের জীবন এরপরে কোনো কিছু নেই আমাদের নামু তো নাহিয়া আমরা মৃত্যুবরণ করি আবার আমরা জন্ম লাভ করছি আর ওয়ামা ইহলিকুনা ইল্লাদ্দাহার যুগ ছাড়া আমাদেরকে কেউ নষ্ট করে না কেউ বিদায়ও দেয় না কেউ ধ্বংস করে না যুগেই আমাদেরকে সবকিছু করতেছে তার এই যুগের প্রতি বিশ্বাসী আল্লাহর প্রতি বিশ্বাসী নয় আল্লাহ বলছেন আসলে এই অজ্ঞ শ্রেণীর কোনো কিছুই জ্ঞান নাই কারণ যোগ মানুষকে কিভাবে পরিচালনা করবে কিভাবে যোগ মানুষকে সৃষ্টি করবে আবার কিভাবে যোগ মানুষকে বিদায় দিবে এত অজ্ঞ তাদের সামান্য কিছুই নেই জ্ঞান বলতে কিছু নেই ইনহুম ইল্লা তারা শুধু তাদের ধারণা নির্বোধের মতো ধারণা করেই এই সমস্ত কথাবার্তা বা এই সমস্ত চিন্তা চেতনা বা আকিদা বিশ্বাস তাদের অতএব কোনো মুসলিম কখনো মমিন বিশ্বাস করবে না যে যোগ মানুষকে সৃষ্টি করে যোগ মানুষকে মৃত্যু দেয় যোগ মানুষের পরিবর্তন বিবর্তন ঘটাচ্ছে এটা নয় বরং যোগ কিছুই নয় যোগ এটা আল্লাহ সুবাহ একটা সৃষ্টি বিষয় আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই যুগের পরিচালক হলেন আল্লাহ সুবাহ তাই যত কিছু ঘুরতেছে যুগের আবর্তনে সব কিছু আল্লাহ সুবাহানতালা তিনি ঘটাচ্ছেন তিনি যেভাবে ঘটাচ্ছেন সেভাবেই ঘটছে এরপরে লেখক রাহেমহল্লা একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি খুবই সুন্দর সে হাদিসের মধ্যে বলা হচ্ছে হাদিসটি সহি বুখারির হাদিস সহি বুখারির চার হাজার আটশত ছাব্বিশ নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবি আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল আলী হুসাল্লাম বলেন কাল আল্লাহ আল্লাহ বলছেন মানে হাদিসটি হলো হাদিসে কুদসি যেটি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কি বলছেন ইউদ্দিন ইবনু আদম আদম সন্তান আমাকে কষ্ট দেয় আদম সন্তান আমাকে কষ্ট দেয় কিভাবে কষ্ট দেয় ইয়াসুবুদ্দাহার আদম সন্তান যুগকে সময়কে গালি দেয় সময় বলতে যেটা আগে আমরা বলেছি দিন বা মাস বা মৌসুম বা ঋতু ইত্যাদি এগুলিকে গালি দেয় আদম সন্তান এই সময়কে গালি দেওয়ার মাধ্যমে আমাকে কষ্ট দেয় আল্লাহ বলছেন ওয়া আনাদ্দাহার আসলে সময় বলতে তো ভিন্ন কিছু নয় ওয়া আনাদ্দাহার আমি যেন সময়ের মূল বিষয় উকাল্লিবুল্লাইলা ওয়ান্নাহার রাত এবং দিনের পরিবর্তন তো ঘটাই আমি যখন রাতকে আসার অনুমতি দিই রাত আসে দিনকে যাওয়ার অনুমতি দিই দিন চলে যায় এ রাত দিনের পরিবর্তন তো ঘটাই আমি অতএব এই রাত দিনের পরিবর্তন ঘটিয়ে যে সময়টি হচ্ছে এই সময়কে যখন আদম সন্তান গালি দেয় সেটা যেন আমাকেই তারা কষ্ট দেয় আমাকেই যেন তারা গালি দেয় প্রিয় বন্ধুরা অনুরূপভাবে সহি মুসলিমের অন্য আরেক বর্ণনায় এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমরা যুগকে সময়কে কখনো গালিগালাজ করো না কারণ যুগের মূল বিষয় হলো আল্লাহ সুবাহ তিনি এর স্রষ্টা তিনি এর পরিচালক যুগের নিজস্ব কোনো গতি নিজস্ব কোনো ক্রিয়া নিজস্ব কোনো ক্ষমতা তো কিছু নেই সব আল্লাহ রাবুল্লাহ আলমিনেই এর স্রষ্টা এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনেই এর পরিচালক অতএব তোমরা যুগকে সময়কে কালকে তোমরা গালিকালাজ করো না আমরা এই অধ্যায় থেকে বেশ কতগুলি বিষয় জানলাম প্রথম বিষয় হলো যুগ বা সময়কে গালিগালাজ করা সেই গালিগালাজ করা এটি যেন প্রকৃতপক্ষে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে কষ্ট দেওয়া আর আল্লাহ রাবুল্লাহ আলমিনকে কষ্ট দিলে কি হবে সেটি আল্লাহ রাবুল্লাহ আলমিন সুরা আহজাবে অন্য একটা আয়াতে বলছেন সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ বলছেন আখেরা আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে অভিশাপ দিয়ে থাকেন ওয়া আদাহুম আজাব মুহিনা এবং আখেরাতে তাদের জন্য খুব যন্ত্রণাদায়ক কঠিন লাঞ্ছনাদায়ক আজাব আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের জন্য তৈরি করে রেখেছেন প্রিয় বন্ধুরা তাই আসুন যুগকে গালি দেওয়া সময়কে গালি দেওয়া এটা একজন মানুষ দেখা যায় সে দিনে পাঁচ বক্ত সালাদ সুন্দরভাবে আদায় করে রমজানের রোজাও রাখে করান তেলাওয়াত করে সব কাজ করতেছে কিন্তু সামান্য একটু বিরক্তিতেই আবার মানে অজানার কারণেই অনেক সময় সে যুগকে সময়কে গালিগালাজ করে বসছে অথচ এই যুগকে সময়কে গালিগালাজ করার মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যে সে স্বয়ং আল্লাহকে কষ্ট দেয় আর যে আল্লাহকে কষ্ট দেয় আল্লাহ রাবুল্লাহ আলমিনের তার প্রতি লানত দুনিয়া এবং আখেরাতে এবং আখেরাতে তার জন্য অত্যন্ত লাঞ্ছনাদায়ক শাস্তি তার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন নির্ধারণ করে রেখেছেন অতএব আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি ইমানের এটাও একটা অংশ আল্লাহর তৌহিদের প্রতি এটাও একটা অংশ যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যে সব কিছু পরিচালনা করছেন সেগুলিকে আমাদেরকে মেনে নিতে হবে এবং সেগুলির জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছেই ধর্ণা দিতে হবে তাহলে এই যুগের পরিবর্তন সম্ভব যুগকে গালি দিলেই যুগ ভালো হয়ে যাবে না যুগকে ধমক দিলেই বা ধমকি দিলেই যুগ যে ঠিক হয়ে যাবে তা নয় বরং এই যুগকে ঠিক করার জন্য যুগকে পরিবর্তনের জন্য যুগকে আমাদের উপযোগী করার জন্য চাইতে হবে যিনি যুগের পরিচালক আল্লাহ সুবাহ তার কাছেই ধর্ণা দিতে হবে তার কাছে কাঁদতে হবে যে হে আল্লাহ এই কঠিন গরম অসহ্য আপনি যদি ঠান্ডা না দেন তাহলে তো ঠান্ডা আসবে না ভাই এই কঠিন ঠান্ডা যা অসহ্য হয়ে যাচ্ছে আমরা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে আপনি যদি এই ঠান্ডাকে না দূর করেন তাহলে তো আমরা ঠান্ডা কষ্ট থেকে আমরা রেহাই পাবো না অতএব যুগকে গালি দিয়ে কোনো লাভ নেই যুগকে গালি দেওয়া একটি বকামি ছাড়া কিছুই নয় নিজের শাস্তি নিজের জন্য ডেকে নিয়ে আসা ছাড়া আর কিছুই নয় বরং এক্ষেত্রে আল্লাহ সুবাহান হাত আল্লাহর কাছেই নত হতে হবে তার কাছে ফিরে যেতে হবে তার কাছেই এসব সমস্যা থেকে মুক্তি চাইতে হবে এটাই হলো ইমান এর বিষয় এটাই হলো আল্লাহ সুবাহ আলার তাওহিদের বিষয় অনুরূপভাবে আমরা এই অধ্যায় থেকে আরো বেশ কিছু বিষয় জানলাম যেমন মানুষ যখন যুগকে সময়কে গালি দেয় অন্তর থেকে সে আল্লাহকে গালি দেওয়ার ইচ্ছা করুক আর নাই করুক বরং অটোমেটিকভাবে যুগকে সময়কে গালি দিলেই আল্লাহকে সেটা গালি হয়ে যায় কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন নাই বা এই হাদিসে বলা হয়নি যে সে যেন আল্লাহকে গালি দিচ্ছে তা নয় সে সময়কে গালি দিচ্ছে কিন্তু আল্লাহ বলছেন সময়কে গালি দেওয়ার মাধ্যমে যেন আমাকে কষ্ট দিচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়ার সে ইচ্ছা করেনি কিন্তু অটোমেটিকভাবে আল্লাহকে কষ্ট দেওয়া হয়ে গেছে এরপর আসি আমরা একই আল্লাহ সুবাহ তাল্লার নাম ও গুণাবলীর সাথে সম্পৃক্ত আরেকটি অধ্যায় সে অধ্যায়টি হলো লেখক রাহমাহুল্লাহ তিনি অধ্যায় বেঁধেছেন বাবু আচ্চাসাম্মি বেকাদি আল কোদাত ও নাহবিহি বাবু আত্মাসাম্মি মানে নামকরণ করা কাদি আল কুদাত কাদি উল কুদাত এভাবে নামকরণ করা বা অনুরূপ অর্থবোধক যদি নামকরণ করা হয় তাহলে এর হুকুম কি কাদি উল কোজাত কাকে বলা হয় কাদি উল কোজাত শব্দটি আরবি শব্দ কাদি শব্দটি এক বচন যে কাজী শব্দটা আমরা বাংলা ভাষাও ব্যবহার করে থাকি সাধারণত আমাদের বিয়ের রেজিস্টার যারা তাদেরকে আমরা বা রেজিস্ট্রি করে থাকে তাদেরকে আমরা কাজী হিসাবে ব্যবহার করছি শব্দটা কিন্তু আরবি ভাষায় কাজী হিসাবে ব্যবহার করা হয় যিনি হলেন বিচারক জাস্টিস তাকে কাজী বলা হয় তো কাজী এক বচন বহু বচন হলো কুজাত অর্থাৎ বিচারকদের বিচারক বিচারকদের যিনি বিচারক তাকে বলা হয় কাজী উল কুজাত মূলত গোটা বিশ্বের বিচারকদের বিচারক হলেন আল্লাহ সুবাহ তাই লেখক অধ্যায় পেতেছেন যে এই বিচারকদের বিচারক বা এই নাম এই নামটা অথবা এরূপ অর্থবোধক যদি নামগুলি হয়ে থাকে সেগুলি মানুষ যদি গ্রহণ করে নাম রাখে নিজেদের তাহলে সেটি কতটুকু সম্মত হবে এবং সেটি বৈধ হবে কি না এ প্রসঙ্গেই এ অধ্যায় এ অধ্যায় লেখক রাহেমহল্লা দুটি হাদিস নিয়ে এসেছেন আর এই হাদিস দুটির আলোকে মূলত অনেক আয়াতও এসেছে প্রথমে তিনি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহি বুখারির হাদিস ছয় হাজার দুইশত ছয় নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবি আবু হরাইরা রাজি আল্লাহ আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন ইন্না আখনা ইসমিন ইন্দাল্লাহ রাজুলুন তাসাম্মা মালিকাল আমলাক লা মালিকা ইল্লাল্লাহ বলছে যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে ইন্না আখনা ইসমিন ইন্দাল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সবচেয়ে খারাপ নাম হলো এটা কোন নাম মালিকুল আমলাক যে ব্যক্তি তার নাম রেখেছে মালিকুল আমলাক মালিকুল আমলাক মানে মালিকুল আমলাক মানে মালিকের মালিক সকল মালিকের মালিক মালিকুল আমলাক এই শব্দটির অর্থ হলো সকল মালিকের মালিক মূলত সকল মালিকের মালিক হলেন একজন এই তিনি হলেন আল্লাহ সুবাহান হুয়া তালা এই নামটা যখন কোনো মানুষ গ্রহণ করে আল্লাহ রাবুল আলমের কাছে এই নামটাই হলো বা এই ব্যক্তিটাই হলো সবচেয়ে নিকৃষ্ট এই ব্যক্তি কারণ আল্লাহ বলছেন লা মালিকা ইল্লাল্লাহ আসলে প্রকৃতপক্ষে মালিকের মালিক হলেন একমাত্র আল্লাহ সোহান হওয়া চালা আর কেউ না অতএব এরপরেও যখন কেউ এই নাম গ্রহণ করে নিশ্চয়ই এটি সে আল্লাহ সুবাহান হওয়া তাল্লার সাথে অশোভনীয় আচরণ করে এবং এই নামটি তার কেয়ামতের দিন আল্লাহ রবুল্লা আলমীর কাছে খুবই ঘৃণ্যত আল্লাহ রবুল্লা আলমিন তিনি তো একমাত্র সবকিছুর মালিক এ প্রসঙ্গে যেমন কোরআনুল কারিমে অনেক কিছু এসেছে অনেক আয়াত আমরা জানি যেমন সুরা শুরুতে আমরা বলি মালিক ইয়া উমিদ্দিন মালিক ইয়া উমিদ্দিন যিনি হলেন সব কিছুর মালিক বিশেষ করে আখেরাতের শেষ দিবসের জন্য সেদিন তো আর কোনো মালিক নেই একজনই মালিক তিনি হলেন আল্লাহ সুবাহানা হুয়া তাহলা অনুরূপভাবে লেখক রাহমহল্লা তিনি এখানে ইমাম সুফিয়ান সাউরি প্রসিদ্ধ একজন মহাদ্দিস তিনি আরও কিছু নাম এখানে উল্লেখ করছেন তিনি বলছেন নোমেসেল শাহান শাহ অর্থাৎ মালিকুল আমলাক বা কাদি আল কোদাত এগুলি সমর্থবোধক যেগুলি নাম বিশেষ করে আমরা যারা অনারব আমাদের মাঝে তো আরবি নাম কম রয়েছে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে আমাদের মাঝে নামগুলি অনেক নাম রয়েছে যেগুলি ফার্সি ভাষায় তো সেই ফার্সি ভাষায় নামগুলি যদি সে নামের অর্থটা যদি ওই মালিকুল আমলাকের মতো হয়ে যায় বা কাদি আল কোজাতের মতো হয়ে যায় তাহলে সেটি একই অবস্থা যেমন আমাদের মাঝে শাহান শাহ শাহান শাহ এই শাহান শাহ এই নামটা হলো বাদশার বাদশাহ শাহান শাহ এর অর্থ হলো বাদশার বাদশাহ তো বাদশার বাদশাহ মানেই হলো মালিকুল আমলাক মালিকের মালিক তো মালিকের মালিক একমাত্র আল্লাহ সুবাহ তো এই নামটি যেমন আল্লাহ রবাহ আলমিনের কাছে সবচেয়ে খারাপ নাম কোনো ব্যক্তির জন্য ঠিক তেমনই ভাবে শাহান শাহ বা এই অর্থবোধক যদি আরো হয়ে থাকে সেই নামগুলি আমরা জানবো যে সেগুলি অবশ্যই খারাপ এবং সেগুলি কখনো কোনো মানুষ রাখা তার জন্য বৈধ নয় যদি সে রাখে মানে হলো নিজেই যেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের আজাব ও গজবকে সে নির্ধারণ করে নেয় প্রিয় বন্ধুরা আমাদের আলোচনার সময় এ পর্যায়ে শেষ হয়ে এসেছে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে ভালোভাবে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু তাকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. the opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন Dr. Jaquiret সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের জন্মধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়